বাংলা মানবতা সমাধান عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إجو يوم القيامة برجل وألقي في النار وتندلق أقطبه في النار ويطحن كطحن الحمار برحاه ويجتمع عليه أهل النار فيقول ما شانك أليس كنت تأمرنا بالمعروف وتنحون عن المنكر ফেকুল আনা আনহাক মানিল মুনকার ও আতিহে ও আমরুকুম বিল মারুফ ওলা আতি হে রাহুল বখারিয় মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইসাল্লাম আমরা আমলের ফজিলতের আলোচনা শুনছিলাম তার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইলমের ফজিলত ইলম অর্জন করলে আমাদের ইহকালীন পরকালীন কি কল্যাণ রয়েছে সেখানে আমরা খুব ভালোভাবে অবগত হয়েছি যে যারা এলম চর্চা করে জ্ঞান চর্চা করে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয় তাদেরকে আল্লাহর দয়া রহমত ঘিরে থাকে তাদেরকে আল্লাহর ফেরেস্তা ঘিরে থাকেন তাদের জন্য ক্ষমা চায় আকাশ জমিন আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে এমনকি পানির মধ্যে মাছ গর্তের মধ্যে পিপিলিকা সব কিছুই একজন জ্ঞানী মানুষের জন্য ক্ষমা চাই এ ব্যাপারে আল্লাহ রসুল অনেক বলেছেন আমরা এখানে একটু এ বিষয়েও জেনে নিতে চাচ্ছি যে যারা কোরআন হাদিস জানলো শিক্ষা অর্জন করলো সে অনুযায়ী আমল করলো না তাদের ব্যাপারে আল্লাহ রসুল কিছু বলেছেন কি আমরা ইলমের ফজিলত জানতে গিয়ে এ অংশ জানা প্রয়োজন মনে করছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ অংশে এ আলোচনায় এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করব মনে করছি ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে শুনলে এর একটা ফলাফল বুঝতে পারবেন এবং এতে থেকে আমরা অনেকেই সতর্ক সাবধান থাকব বলে আশা রাখি আল্লাহ তৌফিক দান করুক অমা তৌফিকি ইল্লা বিল্লা আল্লাহ তালা এ মর্মে বলেন ইয়ে আইহল্লাদিন আমানু লিমা তাকুলুন মালা হে বিশ্বাসীগণ তোমরা কেন বলো যা করো না মানুষকে তোমরা যেটা বলো সেটাই ভুলে যাও নিজে আমল করো না এরকম কাজের কথা তোমরা মানুষকে কেন বলো তোমরা নিজেরা মানুষকে ভালো বলো আর নিজেরা নিজেরাইকে ভুলে যাও কেবরা মাক্তান ফালুন এটা একটা আল্লাহর নিকটে খুব নেহায়াত অন্যায় কাজ একটা বড় ধরনের অপরাধ কাজ যে তোমরা বলবে আর করবে না আসলেই কোনো কর্ম এর কথা জনগণকে বললে নিজে আগে করে দেখাতে হবে এটাই মূলত শরীয়ত এ কারণেই আল্লাহ তালা এখানে খুব অসন্তুষ্টি প্রকাশ করেছেন যারা বলে মানুষকে নিজে করে না তাদের পরিণতি খুবই ভয়াবহ খুবই কঠিন সেটা যদি তাদের কর্ম লোক দেখানো হয়ে থাকে এটাও কঠিন আবু হরাইরা রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইজয়মল কেয়ামা বে জাহান্নাম এক ব্যক্তিকে বিচারের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে ও উল্কিয়ে ফিন্নারে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ও তান্দালে কো আক্তাবহ ফিন্নারে তার নাড়ি ভুঁড়ি ঝরে পড়ে ঝুলন্ত অবস্থায় থাকবে ওয়াথানু বে রাহাহু কাতাহানিল হেমারে গাধা যেমন আটা পিসার সমাতে তার মেশিনের চতুর্দিকে ঘুরে এই ব্যক্তি তার এই নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে আমরা যারা পল্লী অঞ্চলে গরুর পায়ে ধান মেড়ে থাকি তারা এই জিনিসটা খুব ভালো বুঝি যে গরুর পায়ে ধান ভাঙ্গানোর সমাতে গরু ধানের উপরে ঘুরে যেইভাবে গরু ঘুরে ঠিক ওইভাবেই ওই ব্যক্তি তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে তো জাহান্নামীরা সেখানে জমা হয়ে যাবে জমা হয়ে গিয়ে বলবে মালাক কি ব্যাপার আপনার এই অবস্থা কেন আলাই সেকুন তাতা আমার নামিল মারুফ আপনি কি আমাদেরকে ভালো কথা বলছিলেন না আর তানহানিল মনকার আর মন্দ থেকে নিষেধ করছিলেন তখন সে বলবে হ্যাঁ আমি মানুষকে ভালো বিষয়ে আদেশ করছিলাম মন্দ থেকে নিষেধ করছিলাম আমরুক মিল মারুফ ওলা আতিহে আমি ভালো বলছিলাম কিন্তু ভালো করিনি ওয়ানহা কোন কানে ও আতিহে আমি মন্দ থেকে নিষেধ করেছি কিন্তু নিজেই মন্দ করেছি সম্মানিত দর্শক মণ্ডলী হাদিস বুখারি মুসলিমের এতে আমার আর আপনার হিসেব কি থাকতে পারে আমরা এতে কি হিসেব করতে পারি যারা নিজে ভালো কথা বলে আমল করে না তার গতি হচ্ছে এই তার পরিণতি কি হতে পারে হাদিস তো বোখারি মুসলিমের আনাস রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমার উম্মাতের ব্যাপারে আমি যেটা খুব বেশি ভয় করি তার তিনটা বিষয়ে আমি খুব বেশি ভয় করি একটা হচ্ছে আইম্মাতাম মুজিল্লিন ভ্রান্ত আলেম ওলমা যেসব আলেম ভুল পথে চলবে দাওয়াত দিবে ভুল পথে ফতুয়া দিবে ভুল নিজে একটা বলবে আরেকটা করবে ভ্রান্ত আলেম যারা ভ্রান্ত আলেম তাদের ব্যাপারে আমি বেশি ভয় করি তিনি তারপরে বললেন অচিরেই আমার কিছু উম্মাদ মুশরেকদের সাথে অবিল মুশরেক মুশরেকদের সাথে মিশে যাবে মুশরেকা যেসব আচার আচরণে লিপ্ত আমার উম্মাদ সে আচার আচরণ করবে গান বাজনা বাদ্যযন্ত্র অমুসলিমদের যত কাজ সেগুলো তারা করবে আল্লাহর নবীও এ কথা বলছেন যে আমার উম্মা মুশরিকদের সাথে মিশে যাবে সাতাল হাক বিল মুশরিকিন আমার উম্মাত মুশরিকদের সাথে মিশে যাবে তিনি কথা বলছেন যে আমার কিছু উম্মাদ সাতা আবদবিলাউফান মূর্তি পূজা করবে অমুসলিমেরাও মূর্তি পূজা করে আচার আচরণে কৃষ্টি কালচারের নিয়মে নীতিতে আমার উম্মাদ তাদের সাথে মিশে যাবে এটাই আমার বেশি ভয় বেশি দুঃখ আল্লাহর নবী বলছেন যে ওয়ালা ইনকিসুল মিজান অল মিকিয়াল যখনই মানুষ ওজনে এবং পরিমাপে কম দিবে তখন ওখে জুবি সিন অবে সিদ্ধাতিল মৌনাত ও সুলতানিল জায়ের মানুষ যদি পরিমাপে কম দেয় ওজনে কম দেয় তাহলে তাদের উপরে তিনটে বিপদ নেমে আসবে তার একটা হচ্ছে দুর্ভিক্ষ নেমে আসবে খাদ্যের অভাব অনটন নেমে আসবে দুই সাংসারিক সমস্যা সংকট নেমে আসবে তিন তাদের উপরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসককে চাপিয়ে দেওয়া হবে যদি মানুষ পরিমাপে ওজনে কম দেয় রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ওয়ালা নাউ জাকাত যখনই মানুষ জাকাত দেবে না জাকাতকে বন্ধ করবে মনে মনেউল মাতার তখন তাদের উপরে বৃষ্টি বন্ধ করা হবে আল্লাহর নবী বলছেন যদি তাদের মাঝে পশু প্রাণী না থাকতো তাহলে আল্লাহ তাদের উপরে বৃষ্টি কখনো দিতেন না তাহলে জাকাত বন্ধ করার পরিণতি হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়া সমন্বিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের অপেক্ষা আমরা আশা করছি বিরতির পরে এই বিষয়ে আপনাদের সামনে আরও গুরুত্বপূর্ণ তথ্যবল কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য রাজত্ব দিলেন দিলেন তাকে মনোনীত করলেন তারাই মেনে কোরআন যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুক আল্লাহ আমিন রাসুল সাল আলী আসাল্লাম অত্র হাদিসে বলেন ওয়ালাম ইনকেজু আহাদ আল্লাহ আহাদ রাসুলেহি যখন মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসুলের ওয়াদাকে ভঙ্গ করবে আল্লাহর সাথে ওয়াদা শেরেক না করা আল্লাহকে মেনে নেওয়া রাসুলের সাথে ওয়াদা প্রত্যেকটা কাজ ও কর্মে রাসুলের আনুগত্য করা কথায় ও কর্মে রাসুলের আনুগত্য করা এটাই হচ্ছে রাসুলের সাথে ওয়াদা যদি না করি তাহলে আমল বাতিল হবে পরকাল হারাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মানুষ যখন আল্লাহর এবং তার রাসুলের ওয়াদাকে ভঙ্গ করবে তো সাল্লা তাল্লাহ আলাইহিম সুলতানান বেগাইরে কমিন ওদের ব্যতীত আল্লাহ তালা অন্য এক স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতাকে তাদের উপরে চাপিয়ে দিবেন তাদের হাতে যে অর্থ সম্পদ থাকবে সে অর্থ সম্পদ তারা লুটে নিবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্রহাদিসের এই অংশে বুঝতে পারছি যে আমরা যদি আল্লাহ এবং রাসুলের আনুগত্য না করি আমরা যদি আল্লাহ এবং তার রাসুলকে মান্য না করি তাহলে আল্লাহ তালা আমাদের উপরে স্বৈরাচারী শাসককে চাপিয়ে দিবেন যারা আমাদের হাত থেকে অর্থ সম্পদ লুটে নিয়ে যাবে এটা আমাদের মাঝে খুব হচ্ছে বহির্বিশ্বের লোকেরা আমাদের উপরে কর্তৃত্ব খাটাচ্ছে সর্বধরনের নোংরা কথা ও কর্ম আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে যে কোনো মাধ্যম দিয়ে যেভাবে সম্ভব তারা আমাদের উপরে অন্যায় অত্যাচার করছে আমাদের উপরে জুলুম অত্যাচার করছে এবং আমাদের চাল চলন চরিত্রকে নষ্ট করছে আমাদের বন্ধের আমাদের মায়েদেরকে তারা মাঠে নামিয়ে দিচ্ছে এটাই তাদের উদ্দেশ্য আল্লাহ রসুল এ কথাই বলছেন পরের বাক্যে আল্লাহ রসুল বলেন যে অমালাম তাহকুম আইমাতুম যখন কোনো আলেম ওলমা কোনো বিষয়ে ফাইসলা করে বা কোনো নেতা যখন কোনো বিষয়ে ফাইসলা করে এবং নিজের ইচ্ছাকে চাপিয়ে দেয় যা আল্লাহ বাসান আলাইহিম তখন আল্লাহ তালা তাদের উপরে গজব চাপিয়ে দেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ হাদিসের এ অংশই মূলত জানতে চাচ্ছি এবং বুঝতে চাচ্ছি যে মানুষ যদি এলম অনুযায়ী আমল না করে তাহলে তার দুর্গতি হবে এই মানুষ জানে যে কোরআনের ফয়সালা এই এরপরেও যদি সে কোরআনকে এবং হাদিসকে ইচ্ছার উপরে ব্যবহার করে কোরআন এবং হাদিস দিয়ে সে দুনিয়া উপার্জন করতে চায় নিজের সুবিধা অনুযায়ী কোরআন এবং হাদিসকে ব্যবহার করে তাহলে তার পরিণতি হবে খুবই কঠিন আল্লাহ তালা তাদের উপরে গজব চাপিয়ে দিবেন হোজাই ফরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে এমন একটা সময় চলে আসবে যে তোমাদের উপরে গজব নেমে আসবে ফরাজ আল্লাহ বলছেন যে জনগণ তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে কল্যাণ সম্পর্কে আর আমি হোজাইফা জিজ্ঞাসা করি অকল্যাণ সম্পর্কে আমি একদিন বললাম আল্লাহর নবী ইন্না কুন্নাফি জাহিলিতেন সারিন আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্ঠের মধ্যে ফাজান আল্লাহ তালা বেহাজাল খায়রে আল্লাহ তালা আমাদেরকে এই কল্যাণ দিয়েছেন হাল বাদা হাজাল খায়রে মিন সারিন এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আছে কালা নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ এই কল্যাণের পরে অকল্যাণ আছে হোজাই ফরাজি আল্লাহ তালাহন বলেন আমি তারপরে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল হাল বাদা জালিকা সারেমিন খাইরিন তো ওই অকল্যাণের পরে কি কল্যাণ আছে ওই অনিষ্ঠের পরে কি কোনো কল্যাণ আছে আল্লাহ রসুল বললেন না ফিহে দেখানন হ্যাঁ ওই অকল্যাণের পরে কল্যাণ আছে তবে সেটা হচ্ছে ঘোলাটে ত্রুটিযুক্ত ধোঁয়াযুক্ত আমি বললাম অমা খানুহু আল্লাহ নবী ঘোলাটে কি ত্রুটিযুক্ত কি তাল্লা রসুল বলছেন শোনো কৌমুন ইয়াস্তান্ন না বেগাইরে সন্ন্যাতি ওয়াহাদুনা বেগাইরে হাদি মানুষ আমার সোননাথ ছেড়ে অন্য সোননাথ গ্রহণ করে বলবে এটাই রাসুলের সোননাথ তাহলে এটা এক শ্রেণীর আলেমের কাজ আমার আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তার ভূমিন মতন করো তোমরা এটা জানতে পারবে তোমরা এটা অস্বীকার করবে প্রত্যাখ্যানও করবে হজাইফরাজি আল্লাহ তালন বলছেন আল্লাহর নবী আচ্ছা এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে আল্লাহ রসুল বলেন হ্যাঁ দোয়া আল্লাহ আবু আবে জাহান্নাম মানা যাবাহ মিলাই কাদাফু ওফিয়া এরপরে এমন এক শ্রেণীর আলেম ওলমা আসবে যারা জাহান নামের দরজা থেকেই মানুষকে ইসলামের দাওয়াত দিবে এই বাক্যই খুব কঠিন সম্মানিত দর্শক মণ্ডলী জাহান নামের দরজা থেকে মানুষ মানুষকে ইসলামের দাওয়াত দিবে মানা যাবাহুম এলাইহা কাজাফু ফিয়া যারা তাদের ডাকে সাড়া দিবে তারা তাদেরকে জাহান নামে প্রবেশ করাবে যারা তাদের ডাকে সাড়া দিবে তারা তাদেরকে জাহান নামে প্রবেশ করাবে তাহলে সাধারণ জনগণ না বুঝে যদি এসব আলেমলমার ডাকে সাড়া দেয় তাহলে এসব আলেমলমা তাদেরকে জাহান নামে প্রবেশ করাবে এটাই তো প্রমাণ হয় হজাইফা রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহ রসুল সিফ হুমলানা বিষয়টা একটু বুঝিয়ে বলেন আলেম হয়ে মানুষকে জাহান নামের পথে দাওয়াত দিবে এটা তো বুঝতে পারছি না তখন আল্লাহ রসুল বলছেন যে হুম মিন জিলদাতে না এতাকাল্লমনা বে আলসেনাতে না তারা হবে সবাই মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে সম্মানিত দর্শক মন্ডলী আলেম আলমা হলেই আমরা ভুলে যাব এমনটা নয় আলেম কিন্তু ভুল পথে কোরআন মাজিদের আয়াত পড়বে আলেম এক শ্রেণীর আলেম ভুল পথে হাদিস পড়বে এই কথা আল্লাহর নবী বলছেন একটা মিথ্যা জিনিস প্রমাণ করবে হাদিস দিয়ে একটা পাপের কাজকে প্রমাণ করবে কোরআন হাদিস দিয়ে দেখেন ডেস্টিনি জিজিয়ান লাইফ ইন্স্যুরেন্স এ ধরনের যত এনজিও আছে পয়সা উপার্জনের এগুলো হারাম এগুলো অবৈধ কত দলিল নেবেন আপনি এর পিছনে হাদিস কোরআনের মানুষ একেবারে আয়াত দিয়ে হাদিস দিয়ে এগুলিকে প্রমাণ করছে বরং দুনিয়াতে যে কোনো অন্যায় ধর্মের নাম দিয়ে প্রকাশ করতে চাইবে তারা দলিল দিয়ে পারবে এটাই প্রমাণ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ পর্যন্ত বলতে হোজাইফা বলছেন আল্লাহ রাসুল তাহলে বলেন আমরা কি করব ফামাতা তা আমরণী নাদরা কানি জালেগা পরিবেশ পরিস্থিতি যদি এটা হয় তাহলে আমরা কি করব আল্লাহ রসুল বললেন যে তালজাম জামাত আল মুসলিম ইমাম আহম ওই সময়তে একটা সঠিক দল ও সঠিক দল নেতা গ্রহণ করো হোজাইফা তো হোজাইফা রাজিয়ালতন বলছেন আল্লাহ রসুল ফাইনলাম একুল্লাহম জামাতুন এমাম যদি সঠিক দল আর সঠিক দলনেতা না থাকে দলই না পাই দল নেতা যদি না পাই তাহলে কি করব। আল্লাহ রসুল বলছেন ফাতাজিল তিলকাল কাকুল্লাহ তুমি সব দলগুলি ত্যাগ করো কোনো দলের সাথে থাকবে না অন্তাও যাবে আসলে সাজারাতিন তুমি গাছের আড়ে লুকিয়ে থেকে মারা যাও এরপরেও তুমি কোনো দলের সাথে যেও না যদি বুঝতে না পারো যেটা রাসুলের দল নয় সম্মানিত দর্শক মন্ডলী রাসুলের দল যদি না হয় ওই যারা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দাওয়াত দিচ্ছে সেটা যদি ইসলামী দল না হয় তাহলে তাদের সাথে থাকা যাবে না প্রত্যেক ব্যক্তির একটা বিবেক আছে বিবেক দিয়ে যাচাই বাছাই করতে হবে চিন্তা ভাবনা করতে হবে এর কলাকৌশল কি এর কর্ম কি এ কি চাই জেনে বুঝে সেটা ত্যাগ করতে হবে এটাই শরীয়ত হোজাই ফরাজি আল্লাহ তালানহ বলছেন যে আল্লাহর নবী পরের এক হাদিসে বললেন যে এখনো মিম্বাদি আকম আমার পরে কতগুলি আলেম ওলমা হবে ফিম রেজালুন কলুবহম কলুবু শায়াতিন ফিজুস মানে ইনসিন কতগুলি আলেম ওলমা হবে তাদের অন্তর হবে শয়তানোর অন্তর মানুষের আকৃতিতে সম্মানিত দর্শক মণ্ডলী এই বাক্যটার বিচার আপনি কিভাবে করবেন আল্লাহর নবী বলছেন যে এক শ্রেণীর আলেম হবে যাদের দেখতে মনে হবে মানুষ তাদের অন্তর হবে শয়তানের অন্তর তাহলে ভুল পথেও দাওয়াত দিবে কর্ম থাকবে মন্দ নিয়ম নীতি কর্ম এগুলো শরীয়ত অনুকূলে তার হবে না আল্লাহ রসুল এই জন্যই কঠোরভাবে এই কথা তাদের ব্যাপারে বললেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জানি যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে কঠিন বিচার হবে প্রথমে তাদের বিচার হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন উস্ত শহেদা ফি সাবিল্লা যে আল্লাহর পথে শহীদ হয়ে গেছে ফৌতিয়ে বেহি তাকে বিচারের মাঠে নিয়ে আসা হবে ফারাফাহ নিয়ামাহ ফারাফাহা তার কর্ম তাকে চিনানো হবে সে তার কর্ম চিনে নেবে সে বলবে যে এগুলি আমার কর্ম তাকে বলা হবে ফিমা আমেল তা ফিহা তুমি এতে কি আমল করেছ তখনও বলবে যে কাতাল তো ফিকা আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর পথে জেহাদ করেছি এতে আমি শহীদ হয়েছি তখন আল্লাহ তালা বলবেন যে কাদাবদা তুমি মিথ্যা কথা বলছো তুমি যুদ্ধ করেছ যেন তোমাকে বলা হয় যোদ্ধা কাতিলা এটা তোমাকে বলা হয়েছে ফমেরা বেহি তারপরে আদেশ দেওয়া হবে ফাঁসহেব আলাওয়াজ তাকে মুখের মাধ্যমে উল্টিয়ে দেওয়া হবে অউলকে ফিন্নারে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আর একজন লোককে নিয়ে যাওয়া হবে রাজুলুন তা আল্লাম আল ইলমা যে ব্যক্তি বিদ্যা অর্জন করেছে ও আল্লামান নাস মানুষকে শিখিয়ে দিয়েছে অকারাল কোরআনা কোরআন মাজিদ পড়েছে তাকে নিয়ে এসে তার আমলগুলিকে তাকে চিনানো হবে ফার রাফাহ নিয়ামাহ ফারাফা তার নিয়ামাত তাকে চিনাতে সে চিনে নেবে এগুলি আমার আমল এগুলি আমার কর্ম তখন আল্লাহ তালা তাকে বলবেন ফিমা আমেল তা ফিহা তুমি এতে কি আমল করেছ তখন ও বলবে তা আল্লাম তো লিলমা আমি বিদ্যা অর্জন করেছি ও আল্লাম তো মানুষকে শিখিয়ে দিয়েছি ও কারাতুল কোরআন আমি কোরআন মাজিদ পড়েছি তখন আল্লাহ তালা বলবেন যে তুমি করেছো যেন তোমাকে আলেম বলা হয় তোমাকে কারি বলা হয় সেটা বলা হয়ে গেছে ফমেরা বেহি তার ব্যাপারে আদেশ দেওয়া হবে ফাঁসহেব আলা অজেহি তাকে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দেওয়া হবে ও উল্কে ফিন্নারে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দর্শক মন্ডলী হাদিস তো বোখারি মুসলিমের এতে বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর আলেমকে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে জাহান নামে নিক্ষেপ করা হবে বোখারি মুসলিমের এক বড় হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে আমি একজন ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম সে ব্যক্তিকে চিত করে ফেলে রেখে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে যখনই তার মাথার উপরে আঘাত মারছে তখনই পাথরটা তার মাথায় লেগে মাথা ভেঙে চলে যাচ্ছে ছিটকেও পাথরটা দূরে চলে যাচ্ছে ওই লোকটা পাথর নিয়ে আসতে না আসতেই দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারে আবার ঠিক হয়ে যায় আবার মারে আবার ঠিক হয়ে যায় আল্লাহ রসুল এক পর্যায়ে যখন সব বিষয়গুলি জানতে চাইলেন অনেক বড় হাদিস যে হাদিসের একটা অংশ হচ্ছে এটা যখন আল্লাহ রসুল বিষয়গুলি জানতে চাইলেন তখন ফেরস্তা দুইজন বললেন জিব্রাইল এবং মেকাইল আল্লাহ রসুল ওই যে আপনি দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে ফারাজুলুন আলেম উনি হচ্ছেন আলেম মানুষ সে জানা অনুযায়ী আমল করেনি যার কারণে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বেশ কিছু হাদিসের মাধ্যমে জানতে পারলাম আলেমের দুরবস্থা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আলেমের খুব মান উল্লেখ করেছেন সব হাদিসের সমতা দিয়ে আমরা একটা বিষয় টেনে আনতে পারি সেটা হচ্ছে এই যে আল্লাহ তালা আলেমের মান খুব বেশি দিয়েছেন এবাদাত করে কোনো মানুষ কোনো আলেমের মর্যাদাকে অর্জন করতে পারবে না এমনকি কোনো আমল করে কেউ যুদ্ধক্ষেত্রে গিয়ে একেবারে মারা যায় আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে উঁচু করার জন্য সেটা ভিন্ন কথা এছাড়া এমন কোনো ঘাট নেই এবাদাত করে হোক জিকিরাজকার করে হোক কোরআন তেলাওয়াত করে হোক বা কোনো আমল করে হোক আলেমের যত মর্যাদা কোনো কিছু করে সেই মর্যাদা অর্জন করা যাবে না যে আলেমের জন্য সব কিছু ক্ষমা চাই আলেমের পায়ের নিচে ফেরস্তা পর বিছায় আল্লাহ নবী বলছেন যে কবরে এসব জায়গাতে আলেমের মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে আল্লাহ রসুল বলছেন যে আলেমকে জাহান নামে নিক্ষেপ করা হবে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে সে তার চতুর্দিকে ঘুরবে আল্লাহ রসুল বলছেন যে আলেম মানুষ এমন কতগুলো আলেম মানুষ হবে যাদের অন্তর হবে শয়তানের অন্তর দেখতে লাগবে মানুষ সম্মানিত দর্শক মন্ডলী আমরা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া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 সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়